বিমুখা ইহ সংসরন্তি বিমুখা ইহ সংসরন্তি শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বাই ভোপা জানিয়েছে বদ্ধজীব বদ্ধজীব যতক্ষণ পর্যন্ত অনন্তের সঙ্গে সম্বন্ধ না জুড়তে পারে ততক্ষণ পর্যন্ত তাদের অভাব অভিযোগ ক্লেশের কোনো নিবৃত্তি হয় না যতদিন পর্যন্ত বদ্ধজীব অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে না পারে ততদিন পর্যন্ত তাদের দুঃখ দুর্দশা ক্লেশ আমিত্ব ক্ষুদ্রত্ব কখনোই যায় না অনন্ত অনন্তের সঙ্গে বদ্ধজীবের অনন্তের সঙ্গে বদ্ধজীবের সম্বন্ধ স্থাপন করা সত্যিই কঠিন কারণ তিনি অনন্ত আর আমি ক্ষুদ্র অনন্তের সঙ্গে সম্বন্ধ স্থাপন করলে সমস্ত সমস্যার সমাধান হয় কথাটা বোঝা গেল কিন্তু অনন্তর সঙ্গে সম্বন্ধ স্থাপন করা যাচ্ছে না তিনি অনন্ত আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই অবস্থায় অনন্তদেব বলরাম নিত্যানন্দ সুন্দর এক ব্যবস্থা করে দিলেন তিনি সুন্দর এক ব্যবস্থা করে দিলেন বদ্ধজীব যেহেতু অনন্তের সঙ্গে স্থাপন করতে পারবে না সম্বন্ধ সেই জন্য অনন্তদেব কি করলেন বলছেন গুরু বৈষ্ণবের রূপ ধারণ করে এই জগতে অবতীর্ণ হলেন তিনি গুরু বৈষ্ণবের বিভিন্ন রূপ ধারণ করে এই জগতে বদ্ধজীবগুলোকে রক্ষা করার জন্য বাঁচাবার জন্য নিত্য জগৎ থেকে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে তিনি জগতে অবতীর্ণ হলেন মানুষের মতো মনুষ্য যেমন মনুষ্য জাতি ঠিক যেরকম সেরকম গুরু বৈষ্ণব সেই মানুষের রূপ ধারণ করে এই জগতে এলেন আর তাদের সঙ্গে যেন বদ্ধজীবের সম্বন্ধ হয় সেই জন্য তারা চেষ্টা করলেন বিভিন্ন হরিকথা কীর্তন ইত্যাদির মাধ্যমে গুরু বৈষ্ণব এই বদ্ধজীবকে নিজের সম্বন্ধে সম্বন্ধিত করে নেওয়ার জন্য ব্যস্ত হলেন এতে কেউ সাড়া দিল আর এতে কেউ আবার পারল না অনুভব করতে যার জন্য ছিল সরস্বতী ঠাকুর বলেছেন অনন্তদেব বলরাম ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে এই জগতে অবতীর্ণ হন সমস্ত জীবকে কৃপা করবেন বলে ছাড়া অন্য কোনো রাস্তা নেই শ্রীমৎ ভাগজী মহাপুরাণে কালকে আলোচনা প্রসঙ্গে আমরা দেখলাম সেখানে বিদুরজি মহারাজের সঙ্গে উদ্ধবজির সাক্ষাৎকার হয়েছিল বিদুরজি মহারাজের সঙ্গে উদ্ধবজির সংবাদ হয়েছিল সেই সব কথা আমরা আলোচনা করেছি মৈত্রীয় মুনি যিনি ভগবানের দ্বারা আদিষ্ট হয়েছেন ভগবান তাকে বলেছেন বিদুর আমার অত্যন্ত আপনজন তাকে তুমি আমি যে তত্ত্বজ্ঞান উপদেশ করলাম ভাগবত তত্ত্ববিজ্ঞান সেটা তুমি ওকে দান করো বিদুজি মহারাজ যখন উদ্ধবের থেকে শুনলেন তখন মৈত্রীয় ঋষির সঙ্গে দেখার জন্য চেষ্টা করলেন দেখা হওয়ার জন্য গঙ্গার তীরে তার সঙ্গে মৈত্রীয় মুনির সাক্ষাৎ হলো সেই সব সাক্ষাতের ফলে যেসব অপ্রাকৃত কথা অমৃত ভাগবত কথার অমৃত উচ্ছলিত হয়েছিল সেই সমস্ত ভাগবত তত্ত্ব বিজ্ঞান স্বয়ং ভগবান অন্তর্ধ্যানের ঠিক পূর্বে সেগুলো দান করেছিলেন মৈত্রীয়মণি উদ্ধব আমরা আলোচনা প্রসঙ্গে এগোতে এগোতে সৃষ্টির বিভিন্ন রহস্যের কথা আলোচনা করে জয় বিজয় নামক দুই দ্বারপাল বৈকুণ্ঠ জগতের চতুর্সন সেখানে পৌঁছেছেন চতুর্সনের দ্বারা কিভাবে তাদেরকে অভিশপ্ত করলেন আর তারপর এটাও বললেন ভগবান এটা আমারই ইচ্ছাতে হয়েছে আমার কিছু কাজ আছে অভিষ্ট আছে সেই সবের জন্যই এটা করেছি জয় বিজয় পতন হয়ে গেল বৈকুণ্ঠ জগৎ থেকে আপনাদের মধ্যে সন্দেহ আসবে কালকে আলোচনা আমি এই ব্যাপারটা তুলি নাই মহারাজ আপনি তো আলোচনা করেছিলেন বৈকুণ্ঠ জগতে গিয়ে আর পড়ে পড়ে যেতে হয় না বৈকুণ্ঠ জগতে পৌঁছে গেলে সেখান থেকে আর অধপতন হয় না তো এখানে আমাদের কন্ট্রাডিকশন হয়ে গেল কেন গীতাতে ভগবান বলেছেন ন নিবর্তান্তে তদ্ধ্যাম পরমাম্মা যেখানে গিয়ে পরে আর ফিরে আসতে হয় না সেটাকে আমার ধাম বলে জানবে কিন্তু এখানে আমরা দেখলাম বৈকুণ্ঠের দ্বারপাল তারা ভগবানের সাজুজ্য লাভ করেছেন চতুর্ভুজ রূপ তাদের কেন অধপতন হলো সেটার জন্যই টিকাকার বিশ্বনাথ চক্রবর্তী বা শ্রীধর বলেছেন সেখান থেকে পতনের কোনো সম্ভাবনা নাই যেমন গুরু বৈষ্ণবের কি এই জগতে আসবার কোনো দরকার আছে দরকার তো নাই তথাপি ভগবান নিত্য জগৎ থেকে তাদেরকে এই জগতে পাঠিয়ে দেন যে সমস্ত সিদ্ধ মহাত্মা আছেন সাধুগুরু বৈষ্ণব তাদের এই জগৎ এই জগতের সঙ্গে কোনো সম্বন্ধ রাখার দরকার নাই তারা নিত্য জগতে বিরাজমান ছিলেন ভগবান তাদেরকে আদেশ করে এই জগতে প্রেরণ করছেন ওখানে যাও আমার কথা বলো জীবগুলোকে বোঝাও ওরা বড় অবুঝ তাদেরকে বুঝিয়ে আমার কাছে আনো যার জন্য শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত থেকে আরম্ভ করে শিলা সচ্চিদানন্দ ভক্তি ঠাকুর গুরুবর্গ সকলেই নিত্য জগতের এরা নরোত্তম ঠাকুর শ্যামানন্দ ভবু শ্রীনিবাস আচার্য নরোত্তম ঠাকুর সব এরা নিত্য জগৎ থেকে ভগবানের আদেশে এই জগতে আসেন এসে মানুষের মতো লীলা করেন করে আর এই জগতে ভক্তির কথা প্রচার করেন ভগবানের কাছে নিয়ে যেতে চান এইভাবে তারা লীলা করেন এখানে টিকাকাররা বলেছেন জয় বিজয়ের পতনের কোনো সম্ভাবনাই ছিল না কেন বৈকুণ্ঠ জগৎ মানি আমি বলেছিলাম সেটাতে কোনো রকম কুণ্ঠা নাই কুণ্ঠা মানে হেজিটেশন রকম দোষ বৈকুণ্ঠ জগৎ নির্দোষ নির্মল সেই জগতে কোনো দোষ থাকা সম্ভব নয় কিন্তু জয় বিজয়ের মধ্যে কুণ্ঠা চলে এলো কী করে কেন জয় বিজয় সন্দেহ করলেন এই কোথায় যাচ্ছ কেন তেরা কি জানেন না এটা বৈকুণ্ঠ জগৎ এটা যখন বৈকুণ্ঠ জগৎ যে জগতে কোনো কুণ্ঠা ধর্ম নাই কোনো দোষে স্পর্শের কোনো পসিবিলিটি নাই সম্ভাবনা নাই তখন তারা চতুর্সনকে বাধা দিচ্ছেন কেন এ একটা প্রশ্ন আসছে ভগবান নিজে স্বীকার করলেন বলে এটা আমার ইচ্ছা আমাদের এই জগতে এই সব যত অনন্ত জীব যত ঘোরাফেরা করছে এক একটা শরীর এক এক সময় ধারণ করছে এরা সব ভগবানের বহিরঙ্গা মায়ার দ্বারা অভিভূত জয়া সন্মহিতম জগত যার দ্বারা বহিরঙ্গা মায়া অর্থাৎ দুর্গা যেটা সম্বন্ধে ব্রহ্মসংহিতায় বলছেন সৃষ্টি স্থিতি সৃষ্টি স্থিতি পলে সাধন শক্তিরেখা ছায়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা এটা বিভর্তি মানে পালন করছেন কে এই দুর্গা এই জগতে তাহলে যত বহিরঙ্গা জীব এই জগতে যত বদ্ধ জীব আছেন they are all regulated by Durga Durga নাম কেন হয়েছে বলে এই সব বদ্ধজীব অন্যায় করেছিল তাদেরকে যেমন ধরে জেলখানায় দেয় দুর্গ ওর থেকে বেরোতে পারবে না ওর ভেতর রেখে কেন রেখেছে এত হিংসা কেন তার বলে তার হিংসা নয় মা যেমন ছেলেকে মারে অন্যায় করলে ফাটাফাট থাপ্পড় এই জন্য মা বহিরঙ্গা শক্তি কি করছেন তিনি ওগুলোকে জেলখানায় দিয়ে দিয়েছেন যা ট্রিটমেন্ট করার জন্য তার আগে দুঃখ কষ্ট দিয়ে ভালো করে ট্রিটমেন্ট করে কোনো সময় যদি বলে বাপ রে বাপ অনেক হয়েছে এনাফ অফ ইট সংসার পাওয়া আর চাই না তখন ওর ঠিক আছে যা আর সংসার আর চাই না তাহলে চল এইবার তাকে দুর্গা ছেড়ে দেবেন দুর্গা যতক্ষণ পর্যন্ত না ছাড়বেন কেউ যেতে পারবে না আজ পর্যন্ত কোনো সাধক নিত্যসিদ্ধ তাদের কথা আলাদা আজ পর্যন্ত কোনো সাধন সিদ্ধ সাধক সাধন সিদ্ধ যে সাধন করে সিদ্ধ হয়েছে কখনই মাকে উপেক্ষা করে যেতে পারেনি সম্ভব হয়নি ও প্রথমে বাধা দেবে কিন্তু যখন দেখবে আর একে কোনো দরকার নেই ট্রিটমেন্ট করে এবার ছেড়ে দাও এবার ভগবানের কাছে যাক চেষ্টা করুক অন্তত চেষ্টা করুক এই যে দেখা যাচ্ছে আমাদের এই জগৎটা এটাকে বলা হয় দেবী ধাম কি বলা হয় দেবী ধাম এই দেবী ধামেতে তার ওপরে দেবী মহেশ ধাম আস্তে আস্তে ওপরে সব সব বলা আছে বিন্যাস করা আছে সমস্ত আলাদা আলাদা জায়গা আছে দেবীধাম ধাম ইত্যাদি সমস্ত আলাদা আলাদা কোনো রকমভাবে পালাবার কোনো পথ নেই পালিয়ে যেতে পারবে না দাঁড়িয়ে দিয়েছেন ত্রিশুল নিয়ে খাড়া নিয়ে যে অন্যায় করবে তাকে চুবিয়ে দেবে কিন্তু যে গুণাতীত অবস্থায় পৌঁছে গেছেন তাকে দেবী কি করবেন বলে তাদের কিছু করার নেই প্রকৃতি দেবী মানেই তো দুর্গা প্রকৃতির ইনফ্লুয়েন্সে প্রকৃতির যে ইনফ্লুয়েন্স যে প্রভাব সেটাকে কাটিয়ে ওঠাটাই মেজর প্রবলেম বিশাল সমস্যা প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়া ইটস কোয়াইট ইম্পসিবল অসম্ভব কিন্তু যায় যদি না যেত তাহলে এই গল্প কথা হতো এগুলো সব গল্প কথা হয়ে যেত প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়া অত্যন্ত সোজা আবার অত্যন্ত কঠিন দুটোই ঠিক যাদের পক্ষে অত্যন্ত কঠিন তাদের পক্ষে অত্যন্ত কঠিন আর যাদের পক্ষে অত্যন্ত সোজা তাদের পক্ষে সোজা বলে এটা কি করে হয় বলছে যারা ভগবান এটা উত্তর দিয়েছেন উদ্ধবজিকে আমি আগেও বলেছিলাম ভুলে যায় লোকে মনে রাখতে পারে না ভগবান বলছেন দেখো রজস্তমশ্চ সত্যেন সত্য সত্যঞ্চ উপশমেন উপশমেন চ বলছেন রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এ তৎসর্বম গুরৌ ভক্তা পুরুষ হি অঞ্জসা যায় কোনো মানুষের ভাগ্যে সৌভাগ্যে বহু কপাল গুণে বহু স্বীকৃতি পূর্বে করেছিল এমন একটা সৌভাগ্য হলো এমন একজন মহাপুরুষের সঙ্গে তার দর্শন হয়ে গেল যে মহাপুরুষ তাকে তত্ত্বজ্ঞান দান করলেন কৃপা করলেন আর তাকে সে অন্তর থেকে হৃদয় থেকে গ্রহণ করলে ইনি আমার রক্ষাকর্তা কেন যতক্ষণ জীব গ্রহণ না করবে ততক্ষণ হয় না যেমন আগে আমরা শুনেছি আপনারা অনেকেই শুনেছেন আগেকার দিনে কখনো কাউকে জোর করে বিবাহ দেয়া হতো না হতো কি কখনো না কন্যাকে বলা হতো দেখো স্বয়ংবর সভা করব স্বয়ংবর সভাতে সমস্ত রাজারা আসবেন বীরগণ আসবেন তোমার যাকে ইচ্ছা তাকে গ্রহণ করবে তাই হতো সীতা থেকে দ্রৌপদী থেকে নাগনিজিতি সব এইভাবেই হয়েছে স্পেশাল কিছু কেস আছে সেটা এক্সেপশনাল হয়েছে কিন্তু এটি আমাদের প্রাচীন ঐতিহ্যতে আমরা দেখেছি সীতাদেবীও তাই করেছেন দ্রৌপদী থেকে আরম্ভ করে সব তাদের প্রত্যেকে এরকম ছিল নিজে যাকে ভালো বসবেন আমরা এক্ষুনি দেখব এক্ষুনি আমাদের বিচার আসবে কর্দম ঋষিকে কর্দম ঋষিকে দেবাহতী মা দেবাহতী দেবী মনুপুত্রী মনুর পুত্রী মনুর কন্যা সে নারদের থেকে শুনেছে যে কর্দম ঋষির অত্যন্ত প্রতাপ পাওয়ারফুল খুব তেজস্বী এত সুন্দর ভজন আর এত সুন্দর দেখতে অপূর্ব আর সবচেয়ে বড় কথা তার তেজ অপূর্ব নারদ ঋষির থেকে দুই একদিন চার দিন এই বর্ণনা শুনে মনে মনে কর্দম ঋষিকে স্বামীরূপে গ্রহণ করে ফেলেছেন আগেকার দিনে এরকমই নিষ্ঠা ছিল এখনকার দিনে লোকে স্বপ্নেই ভাবতে পারবেন যদি কাউকে মনে মনে স্বামীরূপে গ্রহণ করে ফেলে হয়ে গেল তাকেই স্বামীরূপে গ্রহণ তখনকার দিনে আদর্শ ছিল চরিত্র ছিল এখনকার দিনে কিছু নয় এখন মন্ত্রতন্ত্র কত আয়োজন করে সাত পাকে হয়ে বিবাহ হলেও সেখানে সেরম নিষ্ঠা নাই একে অপরের প্রতি ভালোবাসা নাই আত্মনিবেদন তো নেই সব একটা দেখানো যেটা ইংরেজ দার্শনিকরা বলেছেন সেটাও যদি অন্তত হতো ভালো হতো ইংরেজ দার্শনিকরা বলেছেন ইংরেজ দার্শনিকরা বলেছেন কিন্তু এই কথাটাও তো এখানে প্রযোজ্য হচ্ছে না তারা বলেছেন বিবাহ মানে দুটো জীবাত্মার মধ্যে বন্ধুত্ব আর বন্ধুত্বই বা হচ্ছে কোথায় এটা কি হচ্ছে বন্ধুত্ব হলেও তো ভালো হতো সেও তো হয় না সব লোক দেখানো ওই জন্য তারা বলছে marriage is nothing but friendship between two human soul কথা বলেছে আমরা যে আলোচনা করছিলাম সেখানে দেখলাম যে জোর জবস্তি হতো না সেখানে সেখানে আত্মনিবেদন হয়ে গেলে তাকে স্বামীরূপে গ্রহণ করতেন এইসব কথা হতো এখানে আমরা দেখছি যে জয় বিজয়ের ক্ষেত্রে আমাদের সন্দেহ হলো কারণ শাস্ত্র বলেছেন যদ্জ্ঞাত্যা ন নিবর্তন্তে তদ্ধ্যাম পরমাম মানু টিকাকারদের মধ্যে অনেকে ব্যাখ্যা করেছেন যে এই বৈকুণ্ঠটা বিরজা ছাড়িয়ে যে মহেশ লোক তার উপরে সদাশিব লোক তার উপরে যেতে হয় সেটা নয় তারা বলছেন এই যেখানে চতুর্সনরা গেছেন সেটা হচ্ছে রমা বৈকুণ্ঠ তার মানে বুঝলাম না রমা বৈকুণ্ঠ এটা টিকাকারদের মধ্যে অনেকে ব্যাখ্যা করেন তারা বলেন এটা রমা বৈকুণ্ঠ রমা বৈকুণ্ঠ মানে কি না ভগবান বদ্ধজীবকে কৃপা করার জন্য নিত্য জগতে যেসব ধাম আছে অযোধ্যা ধাম বৃন্দাবন ধাম মায়াপুর ধাম এগুলোকে ইচ্ছুক দ্বারিকা ধাম জগন্নাথ ধাম এগুলো নিত্য জগতে আছে সেখান থেকে ইচ্ছে করে ভগবান বদ্ধজীবকে বাঁচাবার জন্য এই জগতে পাঠিয়ে দেন এই ধামগুলোকে নিচে পাঠিয়ে দেন এগুলো পৃথিবীর কোনো এগুলো পৃথিবীর কোনো পার্ট নয় আপনারা যদি ভৌগোলিক বিচারে বলবেন এটা ইউপিতে পড়ছে এটা এটা বলেন যে বাস্তবিক শাস্ত্রীয় বিচারে বলছে এরা আদৌ কোনো পৃথিবীর কোনো পার্ট নয় they are loosely attached with this material world এই জড়জগতের সঙ্গে আলগাভাবে এরকম ঝুলছে স্পর্শ নেই এ প্রপঞ্চের সঙ্গে ধামের কোনো সম্বন্ধ নাই কিন্তু এরা অবতীর্ণ হন এর মানে এটা যেন কেউ বুঝে না নেয় কিছু বোকা লোক মনে করে তাহলে বৃন্দাবন ধাম অপ্রাকৃত জগৎ থেকে গোলক ধাম থেকে এখানে এসছে তাহলে গোলকে বোধহয় বৃন্দাবনের অভাব হয়ে গেছে আমরা তো তাই জানি একটা জিনিস যদি একটা জায়গা একটা জায়গা থেকে নিয়ে নেওয়া হয় তো সেই জায়গায় সেটা অভাব হবে এটি তো নিয়ম এটি তো জানে মেটেরিয়াল জগতের এটি হিসাব যখনই একটা জায়গা থেকে কোনো কিছুকে নিয়ে নেবে তার সেই জায়গা সেই বস্তুটার অভাব হয়ে গেল কিন্তু অপ্রাকৃত জগতে এরকম নয় মেটেরিয়াল জগতে যে ভাবনাটা জগতের বিরাজমান আছে যার ওপর ভিত্তি করে ওরা চিন্তা করে সেরকম বিচার ওখানে নেই ওখানে জগৎটা এরকম যে সেখানে বলছেন উপনিষদ বিচার করে বলছেন পূর্ণস্ব পূর্ণ মাদায় পূর্ণমেব অবশিষ্যতে ঈশ উপনিষদ বলছেন পূর্ণ থেকে যদি পূর্ণকে নিয়ে নেওয়া যায় তাহলে পূর্ণ অবশেষ থাকে আমি এ কথাটা আগেও বলেছিলাম ফরেনার বিদেশিরা প্রশ্ন মহারাজ জীবাত্মার কি নতুন প্রোডাকশন হয় নাকি না না অনন্ত যখন বলে দিয়েছে তখন আর এক সময় এই সন্দেহ কেন আসছে তুমি ফিনাইট কনসেপশন নিয়ে এই কথাটা বলছো তুমি মনে করছো জীব বোধহয় ফুরিয়ে যাবে এত জীব চলে গেলে কোথায় শর্টেজ হয়ে না যেখানে অনন্ত বলা আছে সেখানে আর কোনো কোশ্চেন আছে infinity minus infinity infinity infinity plus infinity infinity ইনফিনিটির ডেফিনেশন কেউ উপলব্ধি করতে পারে না বলে সেই জন্য জীবগণ অনন্ত সেখানে এইসব সন্দেহের কোনো অবকাশ থাকে না ঈশোপনিষদ পরিষ্কার জানিয়ে দিয়েছেন পূর্ণস্ব পূর্ণ মাদায় ও পূর্ণমেব অবশিষ্যতে পূর্ণ যেটাকে বলা হয় যেটা অপ্রাকৃত দর্শনে যেটাকে পূর্ণ বস্তু সেই পূর্ণ বস্তু যেহেতু অনন্ত সেখান থেকে সেই বস্তুটা সরিয়ে নিলে আবার সেই বস্তুটাই পড়ে থাকবে অর্থাৎ বৃন্দাবন শ্রী বৃন্দাবন ধাম গোলক বৈ গোলক থেকে এখানে ভগবান পাঠিয়েছেন গোবর্ধনকে পাঠিয়েছেন গোবর্ধন যমুনা পাঠিয়েছেন কিন্তু সেখানে সেই সেগুলো স্বস্বরূপে এমনি বিরাজমান এখানে অসুবিধা হয় না যেমন এক কৃষ্ণ বহু হয়ে গেলেন গিয়ে রাসক্রীড়া করছেন এখন যদি মনে হয় বাকি কৃষ্ণ বাকি কৃষ্ণ যে একটা বোধহয় আসল কৃষ্ণ বাকিগুলো সব বোধ নকল কৃষ্ণ ওই ছায়া ফায়া হবে আর কি না বাকিগুলো ছায়া নয় এ একই কৃষ্ণ এটা কি করে হয় এইসব বদ্ধজীব আমরা দেখব ওই কর্দম ঋষির কথা এক্ষুনি তুললাম কর্দম ঋষি দেবাহতির সঙ্গে সংসার জীবন করেছেন ঋষিরা করতেন তাদের সংসার জীবন দেখলে চোখ চরক গাছ হয়ে বাপরে তাদের সংসার জীবন দেখলে পাগল হয়ে যাবে কি করে গ্রাম সংসার করে এমনি ব্রহ্মচর্য পালন করা বানপ্রস্তের আলাদা কথা গৃহস্থ জীবন যাপন করে এরকম কঠোর আমরা দেখব কর্দম ঋষি সংসার জীবন করলেন ভগবানের ইচ্ছায় নিজের ইচ্ছায় করেননি ভগবানের ইচ্ছায় তোমাকে সংসার করতে হবে ইচ্ছায় মনুপুত্রির সঙ্গে সংসার করলেন আমরা দেখব এখন দীর্ঘ সময় কত বছর বছর কেটে গেছে মনুপুত্রের সঙ্গে কোনো সম্বন্ধই নেই পত্নী হিসাবে স্বামীর সেবা করা দরকার কীরকম সেবা যজ্ঞেতে নানারকম সাহায্য করা ভজনেতে সাহায্য করে যাচ্ছেন যেমন আমাদের দুর্গা মা দুর্গাদেবী শঙ্করের সেবাতে দিন রাত সাহায্য করে যাচ্ছেন শঙ্কর যে তপস্যা করছেন সারাদিন সাহায্য করে যাচ্ছে এসব ভাবা যাবে না এসব ভাবলে গল্প মনে হবে এ সম্ভব নেই দূর ওরম লেখা থাকি না তখন এরম আদর্শ ছিল এখন নেই তারপর মনুপুত্রীকে একদিন তিনি বললেন ভগবানের প্রেরণা দিল মনুপুত্রী তুমি যে রাজকন্যা আর তুমি আমার মতো ব্যক্তির কাছে একটা তপস্বীর কাছে এসে দেখো তো তোমার কীরকম হলো শরীরটা এই রাজরানী তুমি একবারে শুকিয়ে গেলে কাঠের মতো হয়ে গেছে এত তপস্যা করেছ আমার সঙ্গে যাক এখন যে জন্য সংসার ধর্ম পালন করেছি সেসব এখন হবে তখন কর্দম ঋষি কি করলেন কর্দম ঋষি এবার নিজে যে যোগ করেছিলেন যোগ ভজন যোগের প্রভাব বিস্তার করলেন এতদিন তো জঙ্গলে ভজন করছিলেন আর এখন যোগের প্রভাব এমন বিস্তার করলে ইন্দ্র আকাশে স্বর্গে চোখ চরক গাছে বাপরে বাপ ইন্দ্রর কাছে ওসব নেই যেসব বৈভব যোগ বলে তিনি আবিষ্কার করলেন ইন্দ্র পাগল হয়ে গেছে বলে আমার কাছে তো এসব নেই বলে উনি যোগ বলে করে দিলেন আমরা ভাগবতে দেখব নবম স্কন্ধে কীভাবে সৌভরী ঋষি যোগ যোগ বলে পাগল হয়ে গেছেন যোগ বলে যেরকম করলেন এগুলো সম্ভব যে যত সংযত জীবন লাভ করবে তার তত অধিক লাভ হবে সংযত জীবন লাভ লাভ কোনো কোনো এখানে আমরা দেখলাম টিকাকাররা বলছেন ওরা ও মন্তব্য করেছেন যে এটা রমা বৈকুণ্ঠ অর্থাৎ ভগবান এই জগতের মধ্যে ধামগুলোকে ইচ্ছে করে পাঠিয়ে দেন কেন এখানকার লোক তো আর জগৎ থেকে বেরিয়ে গিয়ে বৈকুণ্ঠে যেতে পারছে না অন্তত যেন এই পাপিষ্ঠ লোকগুলোর কিছু সুবিধা হয় অন্তত যেন এখান থেকে তারা বদ্রীনারায়ণে যেতে পারেন বদ্রীনারায়ণ কি বৈকুণ্ঠ বদ্রীনারায়ণ কি বৈকুণ্ঠ তো বৈকুণ্ঠ আশ্চর্য এইরকমভাবে অযোধ্যা বৈকুণ্ঠ রামেশ্বর বৈকুণ্ঠ জগন্নাথ পুরী বৈকুণ্ঠ সব বৈকুণ্ঠ এগুলোকে ভগবান পাঠিয়েছেন এই জগতে টিকাকাররা অনেকে বলছেন এই চতুর্ষণ এইখানে গেছিল একেবারে ওপরে যে বিরোজ সারি যেখানে ওখানে না চতুর্ষণ এই রমা বৈকুণ্ঠে গেছিলেন তাই জন্য সেখান থেকে পতন হতেই পারে এরকম ধরনের বিভিন্ন রকম সিদ্ধান্ত বলেন কিন্তু আমরা টিকাকাররা যখন পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভগবান যখন স্বয়ং ভাগবতে নিজে স্বীকার করেছেন এতে আমাদের মেনে নিতে আপত্তি নেই ভগবানের ইচ্ছা হয় যখন শুদ্ধ বৈকুণ্ঠ জগতের গুরু বৈষ্ণব এই জগতে চলে আসেন যখন এই জগতে চলে আসেন যখন ভগবানের ইচ্ছা হয় এই জগতে তারা নেবে আসেন তাহলে এর মধ্যে আর সন্দেহের কারণ কি ভগবান তো নিজে বলছেন আমার ইচ্ছায় এটা হয়েছে আমার ইচ্ছা আমি একটা কিছু বিলাস করব তাই জন্য এদেরকে আমি এরকম তাহলে আমাদের সন্দেহর করণ নেই বৈকুণ্ঠ জগতে গিয়ে পড়ে যাব তা আমার দরকার কি অত হাঙ্গামা ভজন ভজন করে বৈকুণ্ঠে গিয়ে আবার পড়ে যাব বৈকুণ্ঠে গেলে পড়ে না এই সিদ্ধান্ত হয়ে গেল দ্বিতীয় গর্ভসঞ্চার সম্বন্ধে আমি কালকে সামান্য স্পর্শ করেছিলাম এটি যথেষ্ট যে মানুষ যদি সংযত হতে না পারে তাতে যা বিপদ হয় সেটা দ্বিতীয় হলো কশ্যপ ঋষির কিছু হওয়ার নয় কশ্যপ ঋষি ভগবানের ইচ্ছা জীবনযাপন করছেন তিনি চিন্তাই করে নিলেন এটা হতেই পারে না এটা ভগবত ইচ্ছায় হয়েছে এখন ওই জীবাত্মা দুজন যে পতন হলো বৈকুণ্ঠ জগতে পড়ে যাচ্ছে এরা কি হলো বীজ রূপে এটি হয় গীতার যদি অ্যানালিটিক্যাল ব্যাখ্যা হয় সেখানে দেখবে লোকে আমি তো এইসব কথা আলোচনার সুযোগ পাইনি এসব করতে গেলে ডাইভার্টেড হয়ে যাবে এইসব কথা অদ্ভুত অদ্ভুত কথা আছে হ্যাঁ অদ্ভুত অদ্ভুত সব কথা আছে মেঘ কোথা থেকে হয় অন্য কোথা থেকে হয় অন্য কোথা থেকে হয় যোগ্য এই মেঘ কোথা থেকে হয় কি করে এইসব প্রাণীগুলো সৃষ্টি হয়েছে বীর্য কোথা থেকে হয় কি করে ওই জীবাত্মাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি না তো শূন্য দেখছি কিন্তু ভাগবতী মহাপুরাণ বলছেন এই জগতে সব জায়গা আত্মা বাস্যমিদম সার্বাম যৎকিঞ্চিত জগতম সমস্ত জগতে আত্মা ছেয়ে রয়েছে কোথায় কিভাবে আছে অব্যক্ত অব্যক্ত অবস্থা কাউকে বোঝা দেবেন বৃষ্টির কণার সঙ্গে আশ্রয় হয়ে শস্যের ভেতর শস্যে মানে খাওয়া চাল গম ধান ওর ভেতর চলে গেল ওটা মানুষ আহার করবে তার থেকে এবার রেত কন রেত বীর্য তৈরি হবে সেখান থেকে সেই বীজগুলো চলে গেল মাতৃগর্ভে অপূর্ব আশ্চর্য আশ্চর্য এক্সিলেন্ট বিষয় এত সাইন্টিফিক কল্পনা করা জানে কি কী করে হয় এটা ওই জীব চলে গেল ঠিক সেরকম জয় বিজয় যখন পড়ল তখন ওই যে কেন তা তো ওই উদ্দেশ্যে এসেছিল ভগবানের সঙ্গে একটু লড়াই করে অসূর্যনী প্রাপ্ত হবে সেই জন্য ভগবানের ইচ্ছায় যে যেই সময় কর্দম আর দ্বিতীয় মায়ের মিলন হলো সেই সময় ওই দুটো অসুর বীর্যরূপে আদান হয়ে গেল এবং তারপর এই দুটো এই দুটো যে বৈকুণ্ঠের পার্শ্বদ দুইজন তারা এবার আবির্ভাব হলেন বলছেন দিতি শতবর্ষ যাবত এরকমভাবে গর্বকে ধারণ করে রেখেছেন স্বর্গের দেবতারা পাগল হয়ে গেছেন যে কি এমন হলো সূর্যের তেজ নষ্ট হয়ে যাচ্ছে চন্দ্রমান নিজের পাওয়ার হারিয়ে ফেলছে সূর্য নিজের পাওয়ার হয়ে গেছে তারা সব কাঁপতে কাঁপতে ভগবানের ভগবানের কাছে কি হলো ভগবান আমরা তো বুঝতে পারছি না ব্রহ্মাকে প্রার্থনা করছেন বললেন ভয়ের কিছু নেই যাও এইটা এটা এই কারণ হয়েছে কশ্যপের থেকে যে দুই সন্তান লাভ করেছেন তার সন্তান জন্ম হবে তাদের এত পাওয়ার ওই জন্য তোমাদের পাওয়ারটা ক্ষীণ হয়ে যাচ্ছে কমে কমে দুই পুত্রকে প্রসব করলেন কিন্তু প্রসব করলে কি হবে প্রসব করে এরা অসুর দিনে দিনে এমন বাড়তে থাকলো যেন মনে হচ্ছে আকাশে ছেকছে এরকম দাঁড়ালে পাগল হয়ে যেত না এরকম পাহাড়গুলোকে এরকম ঘুষি মতন গুঁড়ো গুঁড়ো হয়ে ছাতু হয়ে যেত গায়ে শক্তি আর শক্তি যাদের হয় গায়ে যদি যাতে যাদের সবসময় একটা একটা জ্বালা পোড়া থাকে তারা সবসময় চায় একটা কিছু অনিষ্ট করব ক্ষতি করব এরকম একটা চিন্তা এত শরীরে শক্তি লাভ করেছেন আস্তে আস্তে বড় হচ্ছে সবাই ভীত হয়ে পড়ছেন এরা যদি বাচ্চা বয়সে এরকম বড় হয়ে কি হবে একটু বয়স হয়েছে তখন এই গদা কাঁধে নিয়ে এখানে ওখানে চলে যাচ্ছে গিয়ে বলছে বরুণ মহারাজকে বলছে বরুণজি জলদেবতা অত্যন্ত শক্তিশালী তাকে বলছে এ বরুণদেব আমার সঙ্গে লড়াই করো আমি শুনেছি তুমি খুব পাওয়ারফুল তো আমি হাত চুলকাচ্ছে আমার লড়াই করবার জন্য কোনো যোগ্য ব্যক্তি পাচ্ছি না আমার সঙ্গে একটু লড়াই করো বরুণদেব মুচকে হেসে বললেন তোমার বড় লড়াই করার ইচ্ছা হয়েছে তুমি বীর তো তো আমি লড়াই আর করব না তোমার লড়াই করার জন্য তোমার যে ইচ্ছাটা ইচ্ছাটা পূর্ণ হবে খুব শীঘ্রই বলো সেটা কেমন হবে বলো সেটা বুঝতেই পারবে খুব শীঘ্রই তখন তোমার মতো বীর মাটিতে পড়ে থাকবে আর চারিদিকে কুকুর ঘুরবে স মানে কুকুর কুকুর তোমার চারিদিকে ঘুরবে আর তুমি ওইখানে পড়ে থাকবে শয্যাশায়ী হয়ে পড়বে তখন সে রেগে গেল বলো রাগার কিছু নেই সত্যি কথা বলছি খুব শীঘ্রই তোমার ইচ্ছা পূর্ণ হবে আশীর্বাদ করে দিলেন এদিকে দিতি অত্যন্ত ভীত হয়ে পড়লেন কেন স্বামী আগেই বলেছেন তুমি উল্লঙ্ঘন করেছো নিয়ম উল্লঙ্ঘন করেছো অন্যায় করেছো কাই তোমার দুই পুত্র অত্যন্ত লম মানে অত্যন্ত ভয়ঙ্কর হবে কাঁদতে আরম্ভ করলেন বলে ও যাই হোক ওরা যেন গুরু বৈষ্ণবের অভিশাপে যেন না মরে কেন যে কোনোভাবেই মরুক যদি ব্রাহ্মণ বৈষ্ণবের অভিশাপে মরে সে আর কোনো গতি থাকে না ওই জন্য আমাদের কীর্তনে পদকাররা মহাপুরুষগণ বলেছেন বন্দময়ী সাবধান মতে বন্দময়ী সাবধানমতে কে বোঝে কেউ বোঝে একটা লোক আছে পৃথিবীতে দেখাতে পারবেন এই কথাটার মানে বুঝলো সব ক্রেজি ক্রেজি পাগল হয়ে গেছে জানেই না একটু এদিক ওদিক করে রেগে যাবে হ্যাঁ এরম বল কিছু অনুভবই নেই কি করে আত্মনিবেদন করতে হয় কেন অনেকে বলেন মা আপনি কেন শিষ্য বানান না আমি কেন বানাই না হ্যাঁ বড় সাত করে আমি জানি পৃথিবীতে একজন নেই একটা জীবাত্মা খুঁজে পাওয়া যাবে না যে সত্যি সত্যি কমিটমেন্ট করবে আমি কথা মানব আর পাগলে পাগল হয়েছে শিষ্য বানাবে মরবো নাকি যা আচো আচো থাকো কথা শোনো যাও এতে যদি মনে করো লাভ হলো লাভ হয়ে যাবে যার এর দ্বারা সম্বন্ধ জ্ঞান হয়ে গেল হয়ে গেল আর মহামন্ত্র তো প্রথমেই বলছি উচ্চারণ তো করছি হরে কৃষ্ণ এই তো শুনে না গর যাও সাত করে একটা লোক পাওয়া যাবে না জগতে সুদূর লোভ ওই জন্য স্বাস্থ্যকাররা বলছেন আশ্চর্য অশ্ব বক্ত্যা কুশল অশ্ব লাভ্যা কে বলেছেন শাস্তে এই অপ্রাকৃত জগতে যে ট্রান্সেন্ডেন্টাল জগৎ সেই জগতে অপ্রাকৃত শব্দব্রহ্ম এটা বলবার মতো লোকই নেই এ জগতে আশ্চর্য অশ্ববক্তা অশ্ব মানে কশ্য মানে কৃষ্ণ অপ্রাকৃতিক জগতের ভগবানের কথা বলবার লোক নেই যেটা আছে বলে মনে করছে সব নকল বেশিরভাগ সবার কথা বলছি না আমার অপরাধ হবে ওই জন্য শাস্ত্র বলেই দিয়েছে আশ্চর্য অশ্ব বক্তা আর স্টিল সারপ্রাইজ আরও কর কি বলে যদি বা খুঁজে বিজে একজন আটজন বক্তা পেলে আশ্চর্য অশ্ব বক্তা কুশলস্য লব্ধা ওইটাকে তোমার যে নেবে গ্রহণ করবে এ লোক নাই যদিও বক্তা দুই একজন খুঁজে পাওয়া গেল হ্যাঁ এরা পৃথিবীতে সত্যি কথা একেবারে বলবে কিন্তু লব্ধা কিন্তু গ্রহণ করবার লোক কই আছে আশ্চর্য বক্তা কুশল কুশলস্য লব্ধা নেই তাহলে আমরা এখানে দেখলাম এইভাবে বলার পর ওই যে তখন আশীর্বাদ করলেন করে বললেন এক কাজ হবে তোমার কানবার কোনো কারণ নাই তোমার এই বংশের দুই ছেলে কুলাঙ্গার তো হলোই কিন্তু তার বংশে একজন আসবে তাহলে অলম্পটহ শীল ধর গুণ কর হৃষ্ট পরার্ধা ব্যথিত দুঃখিতেষু বিভিন্ন রকম বর্ণনা করলেন তোমার ছেলের ঘরে একটা ছেলে জন্মাবে তোমার নাতি এমন হবে তার গুণাবলী সমস্ত বিশ্ব যার গুণ গাইবে সমস্ত বিষ্ঠ যার গুণ গাইবে আর সমস্ত জগৎকে এমন কৃপা করবে সমস্ত জগৎ জয় জয়কার দেবে তাকে ভগবান যাকে হৃদয়তে আলিঙ্গন করবেন এরকম তখন দিদি একটু দুঃখটাকে সম্মান যা হয়ে গেছে ভুল তো হতেই পারে এখন এইভাবে সমস্ত হলো তারা এই জগতে আবির্ভাব হয়ে এই সব কাজগুলো সব হলো কাণ্ড কারখানা লড়াই হলো বিভিন্ন রকম কাণ্ড কারখানা হলো অনেকে মনে করতে পারেন এটা পিছিয়ে যাচ্ছি আমি একটু দু একটা চ্যাপ্টার আগেকার একটা কথা না বললেই নয় সেই জন্য ওখানের প্রসঙ্গটা তুলে নিই আগের কথা তো বললামই জয় বিজয় আবির্ভাব হয়ে বিরাট অসুর একেবারে সব ভাঙছে পাহাড়ের কাছে গিয়ে এরকম মুক্কা মারছে ঘুষি পাহাড় ছাতু হয়ে যাচ্ছে এরম গদা নিয়ে চলে যাচ্ছে বরুণদেবের কাছে এ বরুণদেব আমার সঙ্গে একটু যুদ্ধ দাও আমার চুলকাচ্ছে হাত পা লড়াই করার লোক পাচ্ছি না খুজলি হয়েছে হিন্দিতে বলে <laughs> যেমন বানাসুর বানাসুরের হয়েছিল হ্যাঁ এতগুলো হাত পেয়ে হ্যাঁ এতগুলো হাত পেয়ে চুলকানি হয়েছে শঙ্কর ভগবান গুরুদেব তাকে বলছে আমার সঙ্গে একটু লড়াই ফড়াই করলে ভালো হয় আসো একটু হাত চুলকাচ্ছে বলে ওরে বেটা হ্যাঁ এত তোর বুদ্ধি খারাপ হয়ে গেছে দাঁড়া এতগুলো হাত হয়েছে আর চুলকাচ্ছে আমার সঙ্গে লড়াই করবি বেটা আমি গুরুদেব হ্যাঁ বুদ্ধি খারাপ হয়ে গেছে হ্যাঁ ভগবান বললেন তোর ইচ্ছা পূর্ণ হবে দাঁড়া কিছুদিন পর সত্যি সত্যি তাই হলো সব হাতগুলো কলা গাছের মতো কেটে কেটে সব ফেলে দিলে দুটো হাত রেখে দিয়েছে দুটো মাত্র হাত হ্যাঁ হ্যাঁ ডান হাত বা এই যখন বাড়াবাড়ি হয় লোকের তখন ভগবান ব্যবস্থা করে দেন তারা এই কর কত বাড়বি সুতোটা তো আমার হাতে কত বাড়বি বার লাটায় সুতোটা আমার হাতে আছে যা কোথায় যাবি এখানে ওই চতুর্সন যে স্বর্গেতে ওখানে যে গেছেন বৈকুণ্ঠে আর সেখানে গিয়ে যখনই ভগবান ওই যে ঝগড়া হচ্ছিল তক্কাতক্কি অভিশাপ ভগবান লক্ষ্মীকে নিয়ে দ্বার পাড়ে চলে এসছেন কারণ ভেতরে ঢুকতে দেয়নি নারায়ণ স্বয়ং চলে এসছেন আর সেখানে আসার সঙ্গে সঙ্গে ভগবানের চরণে যে তুলসী দল তুলসী এবং গন্ধ ওই বৃন্দাবনে বিভিন্ন রকম এখানে তো এসব হয় না চন্দন থেকে কস্তুরি এসব ঘষে কেশর এইসব চন্দন দিয়ে ঘষে ভগবানের চরণে দেয় এইসব এখানে সহসা করে না কেউ মধুবর্গ কাকে বলে এখানে তো মুখে বলি আমরা জল দিয়ে মধুবর্গ মধুবর্গ তৈরি করে তৈরি করতে হয় ঘি দিয়ে মধু দিয়ে সব অপূর্ব মিশিয়ে লোকে এখন কিছু করা হয়তো ফাঁকিবাজি কাজ জল দিয়ে দিয়ে দিল জল দিয়ে দিয়ে দিল মধুবর্গ হ্যাঁ যেটা বলছিলাম সেখানে হচ্ছে যেই ভগবানের ভগবান ওইখানে চলে এলেন ভগবানের মালা থেকে ঢকভক করে গন্ধ বেরোচ্ছে অপূর্ব অপূর্ব চরণ থেকে গন্ধ বেরোচ্ছে সব কস্তুরি এসব সব ভগবানকে পুজো করেছিল সেই তুলসীর গন্ধ নাকে গেল কার এই চতুর্শনে চতুর্শন তো ওখানে দাঁড়িয়েছিল যেই ভগবানের সে ভগবানের চরণ কমলের সুগন্ধগুলো নাকে গেল যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণে নেশার মতো চোখটাকে বুঝে ফেলবে এখানে একটা শ্লোক আছে সুন্দর তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জল কমিশ তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ চকারতেষাম সংক্ষোভমক্ষরজুষামপি চিত্ত বলছেন তস্যারবিন্দ নয়নস্য পদারবিন্দ কিঞ্জলক মিশ্র তুলসী মকরন্দ বায়ু অন্তর্গত সবিবরেণ চকার তেষাম সংক্ষোভম অক্ষরজুষামুপি চিত্ততন বলছেন এই চতুষণের যেই ভগবানের চরণকমলে নিবেদিত তুলসী আর এইসব সুগন্ধ বস্তু ঘ্রাণটা যে নাকে এলো এরম নাকে এলো আসার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেল কিছুক্ষণ